এখন ইনশাআল্লাহ রব বলছেন কেল্লা ইন্ন নিশ্চয়ই ফাজির আল্লাহ কিতাব আমল নামা সিজিনে আছে আর সিঞ্জিনে থাকবে ওমা আদরাক সিজিন তুমি কি জানো সিজিন কি তুমি কি জানতে পেরেছ কোনো কিছু কি তোমাকে জানিয়েছে সিজিন কি কিতাব মারকুম লিখিত কিতাব ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন সেদিন মিথ্যা প্রতিপন্নকারী অবিশ্বাসীদের জন্য ধ্বংস হবে الذين يكذبون بيوم الدين যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে কিয়ামতের দিনকে وما يكذب به إلا كل معتد أثيم প্রতিফল দিবসকে অস্বীকার সেই করে বা তারাই করে যারা সীমালঙ্ঘনকারী এবং পাপী إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين যখন তার সামনে আমাকে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হয় তখন বলে এটি তো পূর্বেকার বা পূর্ববর্তী লোকজনের কিচ্ছা কাহিনী বা অসার বাক্য কাল্লা بل ران على قلوبهم ما كانوا يكسبون না বরং তারা যা কিছু কামাই করে তাদের কৃতকর্মের বলিছা ধরেছে তাদের অন্তরে জং ধরেছে কাল্লা নিশ্চয়ই তারা ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন রব থেকে আড়ালে থাকবে অর্থাৎ রবকে তারা দেখবে না তারপরে তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে ثم يقال هذا الذي كنتم به تكذبون অতঃপর তাদেরকে বলা হবে এটা ওইটাই যাকে তোমরা অস্বীকার করতে এই হচ্ছে তার অর্থ কিতাব আল ফুজ্জার ফাজির যারা সীমালঙ্ঘন করে এদের আমল নামা সিজিনে এই যে সিজিন আমরা এখানে শুরুতে আছি আমরা জানি সিজিন কাকে বলে যে শুনেছেন তাই না এই সিজিনের অর্থ শেখ ইব্রাহিম রহমতুল্লাহ এরকম বলছেন কাল উলামা إنه مأخوذ من السجن وهو الضيق أي في مكان ضيق وهذا المكان الضيق هو نار جهنم والعياذ بالله সিজিন সিজিন থেকে আর সিজিন হচ্ছে সংকীর্ণ স্থান যারা জেলে যায় তাদের স্থানটা খুব প্রশস্ত তাই নাকি শরীরে থাকে শরীর যে হয়তো অপেক্ষামূলক আমাদের দেশ থেকে ভালো তবু ভিতরে জানতে হবে দিকে দিকে কি অবস্থা আল্লাহ হেফাজত করুন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই শান্তি চাই অশান্তি চাই না তাই না অশান্তি মুশকিল তো وكان المكان المكان الضيق هو نار جهنم বলছেন এই যে সংক্ষিপ্ত স্থান বা সংকীর্ণ স্থান হচ্ছে জাহান্নামের আগুন এমনিভাবে قلت وجاء في حديث البراء بن عازب الطويل المشهور في قصة المحتضر وما يكون بعد الموت أن الله سبحانه وتعالى يقول اكتبوا كتاب عبدي عن الكافر في السجين في الأرض السابعة السفلى প্রসিদ্ধ হাদিস মানুষের মৌজুহন আছে তো মৃত্যু সংক্রান্ত বিষয়ে সম্পর্কিত একটি রেওয়ায়ত আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরের কথা উক্তুবু কিতাব আবদি ইয়াল কাফির আমার কাফির বান্দার কিতাব তোমরা লিখো في السجين في الأرض السابعة السفلى সপ্তম জমিনের সর্বনিম্নে সিজিনে আমার বান্দার কিতাব আমল নামা লিখো বলেন সবাই আলহামদুলিল্লাহ কারণ কাফিরের রূপ উপরে যায় না তার আমল নামা থাকে নিচে আর মুমিন বান্দা তার রোহ উপরে যায় সুহান আল্লাহ সাত আকাশ ডিঙিয়ে আল্লাহ নিয়মতান্ত্রিক পৌঁছে দেয় সুহান আল্লাহ যতটুকু যাওয়ার ইচ্ছা মুমিনের ইজ্জত বেশি এখানে ওই সে জিন এর কথা বলা হয়েছে এটা সাত জমিনের নিচে যে সিজিল আমল হয় আমল যদি সিজিলে আনা হয় মানে আমল নামা লিখা হয় সিজিলে এখানে ওইটা উদ্দেশ্য আল্লাহ অন্য বলতে কি কয়েকখানা মানে হলো জাহান্নাম মানে তার আমল নামা লিখো কিরকম যে সে হচ্ছে জাহান্নামী বলে আমরা কিন্তু ইনশাল্লাহ জাহান্নামে যেতে চাই তাই না জাহান্নাম থেকে নিজের নাজাত পেতে চাই শুধু ইনশাল্লাহ বললে হবে না কাজ করতে হবে আকিদা ঠিক করতে হবে শিল্প থেকে বাঁচতে হবে বেদার থেকে বাঁচতে হবে আল্লাহ নাফরমানি থেকে বাঁচতে হবে সব অবস্থায় রবুল আলমিনকে ভয় করতে হবে যেখানে যাই সেখানে কাকে ভয় করবো আল্লাহকে ইত্তাকিল্লাহ তুমি যেখানেই থাকো আপকে ভয় করো এরকম যেন না হয় মানুষ দেখলে ভয় করবো আর যদি না দেখে দেখলে নেই তাহলে আপনি ভয় করলেন আল্লাহকে ভয় করলেন না মানুষকে ভয় করলেন বুঝতে পারছেন যারা মানুষকে খুশি করার জন্য সলাদ করে তাদের সলাদ এটা কবুল হবে পাঁচ বক সলাদ পড়বেন আপনি পাঁচ বক সলাদ মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য তরিকা অন্য কোনো হলে গ্রহণযোগ্য হবে না আগে হয়তো আপনি জানতেন না এখন আপনাকে তৌফিক দিয়ে জেনেছেন আগে বুঝেন করেছেন এখন পরিত্যাগ করুন আগে জানতাম না এখন জানলাম এটা বিদাত এটা আল্লাহ রসুল আসলাম থেকে প্রমাণিত না আশপাশের ওলামারা বলেছে তাই করেছি অথবা বিজ্ঞানীরা বলেছে তাই করেছি যাচাই নেই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এখন বুঝতে পেরেছি এখন আমি বেদাত পরিত্যাগ করবো কুল্লু মুহদাতিন বেদাত وكل بدعة ضلالة وكل ضلالة في প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল হচ্ছে বিদা আর প্রতি বিদাত হচ্ছে গুমরাহি আর প্রতি গুমরাহি ঠিকা হচ্ছে জাহান আল্লাহ তুমি আমাদের সকলকে বিদাত থেকে বাঁচার তৌফিক দাও তাহলে ফাজিদদের আমল নামা কোথায় সিজ্জিনে ওমা আদ্রাহা সম্পর্কে কি জানো মানে এর ভয়াবহতার দিকে ভয়াবহতা পেশ করার জন্য বলছেন কতই না মাত তো কি শিখছি হয়তো জাহান আগুন আর হয় যদি বলি শুধু আমল নামাই তাহতাল সাত জমিনের নিচে ওইটাও তো কম কথা নয় কিন্তু শেখ ইব্রাহিম রহমতুল্লাহ কথা বলতে হবে বোঝা যাচ্ছে হচ্ছে কি না জাহান্নাম নাউযুবিল্লাহি মিন যালিক এরপরে কিতাব এই যে লিখিত কিতাব বলতে কি তার মানে হলো এইসব লোকজন যেহেতু ফাজিদ আল্লাহর অবাধ্য তাই তারা যে জাহান নামে যাবে এটা আল্লাহ পাক লিখে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন ওর ठिकाना मुझे দুনিয়ার লড়াই বেশ দিন থাকে না কয়দিনের জিন্দগি সিদ্ধিন সালা সাবঈন সালা আড়াই সালাতিন সালা কত লোক যায় না সালাতিন সালা যায় কি না সালাতিন কত হচ্ছে ত্রিশ হয়তো আমাদের আলোচনা যদি কেউ বাংলাদেশ থেকে শুনে হয়তো নাও পারে ঠিক না চল্লিশ বছর সে তিন জানা ষাট বছর এশিয়ান জেলা বিশ কত বাচ্চা মাশা আল্লাহ দু বছর মারা যায় কত মারা পেটিয়েছে রু হাসা করে চার মাস যাওয়ার পরে রু হাসে রু হাসা করিয়েছে সুভান আল্লাহ মায়ের পেটেই কারো জীবন শেষ আর কেউ কেউ আছে মায়ের পেট থেকে বের হয়ে যায় কেউ কেউ খুব সুন্দর মাশা আল্লাহ সামনে অট্টালিকা একটা বানিয়েছি আর একটা বানাবো শুরু হয়ে যাচ্ছে কাজ আর একটা শুধু সেই সৌন্দর্য দেখছে রবুল্লা আলমিন তার যান কবজ করে নিয়েছেন হয় কিনা ভাই তাহলে আপনার আসল ঠিকানা দুনিয়া না আসল ঠিকানা আখরাত بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى বরং তোমরা পার্থিব জীবনকে উগাগ্রা দাও অথচ আহরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী আহরাত কখনো প্রাপ্ত হবে না যারা জান্নাতে যাবে ওরা কখনো জান্নাত থেকে বের হবে না বলে আর যারা জাহান্নামে যায় কাদের যদি জাহান্নামে যায় ওই কাফির কখনো জাহান্নাম থেকে বের হবে না আর মুসলিম যদি যায় জাহান্নামে তাহলে তার কৃতকর্ম অনুযায়ী তার শাস্তি হবে তারপর বের হবে কিন্তু আমার কথা আমরা মুসলমান আমাদের মধ্যে থেকে কেউ কি চাইবে যাহা নামে প্রথমে যাই যাবো তারপর বের হবো দুঃখের ব্যাপার কিছু মুসলমান বলে একদিন একদিন তো যাবো তো ভাই বলে কি না হাই রে বাবা রে বাবা ইন্নালিল্লাহ এর চেয়ে বড় মুসিবত কি হয় যদি কেউ এরকম বলে তাহলে হয়তো সে জাহান্নামকে হালকা মনে করছে আপনাকে যদি বলা হয় দুনিয়ার আগুনে এক ঘন্টার জন্য আপনি যাবেন আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে আপনি যাবেন যাবেন এক ঘন্টা কেন যদি আপনাকে অগ্নিকুণ্ড তৈরি করে বলে এক মিনিটের জন্য যাবে ভালো করে ঘরে গিয়ে বসবে এক মিনিট তারপর চলে আসবে তোমাকে আমি এক লাখ রিয়াল কেউ যাবে তাই এরকম উক্তি পেশ করা একদিন তো যাবো এটা হচ্ছে উপহাস সন্দেহ হচ্ছে এই কালামের কারণে হয়তো মানুষ দিন থেকেও হয়ে যেতে পারে এক মিনিটের জন্য যদি তুমি দুনিয়ার তুমি অস্বীকার যেতে চাও না তাহলে আমার কিরকম তুমি সংবরণ করবে আর সহ্য করবে দুনিয়ার এই আগুনের তুলনায় উনসত্তর গুণ বেশি তেজস্ক্রিয়তা হচ্ছে জাহান্নামের আগুনে সবাই বলি আর তুমি বলো একদিন তো যদি আমাদের আমাদের হেদায়ত মুসলমানদের ইমান তাজা করো মৌলা আমাদের সকলের ইমান তাজা করো তলা বলেন কিতাব মারকুম এই যে জাহান নামে যারা জাহান নামে যাবে এটা লিখে রাখা আছে লেখা হয়ে গেছে ওরা জাহান নামে যাবে ওদের শাস্তি ওখানেই হবে এরপর বলছেন ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال قال أساطير الأولين মিথ্যাবাদীদের জন্য সেদিন হলে ধ্বংস আচ্ছা দুনিয়ারই ধ্বংস আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি না কত বড় জালিমকে রবুল আলমিন দুনিয়াতেই ধ্বংস করেছেন করেন এখনো দেখছি কত নাস্তিককে কত বড় বড় বড় লিডারকে রবুল আলমিন এই দুনিয়াতে এই যুগে আমরা দেখতে পেয়েছি রবুল আলমিন এমন ভাবে পকড়াও করেছেন যা নজির হয়তো পূর্বে আমরা দেখি আরো কত জালিম রয়েছে আল্লাহ পকড়াও করবে না ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেন কমে আজ কমে সমুদকে কমে লুদকে আল্লাহ ধ্বংস করেননি আরো কত জাতিকে আল্লাহ ধ্বংস করলেন আর এই জমানায় আমরা কত বড় জালিম কত বড় বড় জালিমকে দেখতে পেয়েছি রবুল আলমী ধ্বংস করেছেন আর বর্তমান যেসব জালিম আমরা দেখতে পাচ্ছি চাকুশ ওদেরকে কি আল্লাহ ধরবে না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 জাতি মানব জাতি তোমরা যদি আমার পৃথিবীর আমার আকাশের কিনারা থেকে পরিধি থেকে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও কিন্তু যাবে কই যেতে পারবে না যেখানে যাবে সেখানে হচ্ছে আমার সন্তরাত আর আমার বলেন সুবহানাল্লাহ লড়াই কিসের বড় বড় নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে কয়টা বাস্তব যাদেরকে বর্তমান জমানার নাস্তিকরা বড় করে ওরা ঠিকই আছে শুরু হয়েছে মারা যাওয়ার পরেই শুরু হয়ে গেছে মার নাস্তিকের মার করলে যাওয়ার পরেই শুরু কত নাস্তিককে আমরা দুনিয়াতেই দেখেছি এত মার আল্লাহ দিয়েছে একটা দেখে বাকি কতটা আরো সাহায্য হয়েছে বলো সুহান হচ্ছে কিনা অশান্তি আল্লাহকে পর্যন্ত না বাচ্চা ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين ওই অস্বীকারীকে যে কিয়ামতকে অস্বীকার করে তাই মুসলমানদের আমরা যারা মুমিনিন আমাদের একটা মৌলিক ভিত্তি হচ্ছে ইমানের যে আমরা বিশ্বাস করি আখারাত রয়েছে আছে কিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিনের মালিক প্রতিফল দিবসের মালিক আমাদের আল্লাহ তাই বোঝা গেল দুনিয়া আমার আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানা হচ্ছে আখরাত ওখানে যদি আমি যেতে পারি রব্বুল আলমিনের নির্দেশ পালন করে কিছুটা কামাই করে যদি ওখানে উঠতে পারি কালকে আমাদের দিন তাহলে আমার ঠিকানা হবে জান্নাত অন্যথা আল্লাহ আমাদের হেফাজত করুন এই রবকে মানেন রবকে মানেন তো তো রবের রবকে বলেন রব্বি আল্লাহ সাহ কিন্তু রবের বিধান মানলেন না তাহলে কিরকম রব্বি আল্লাহ وما يكذب به إلا كل معتد أثيم অর্থাৎ কেয়ামতকে অস্বীকার করে না তবে সেই অস্বীকার করে যে হচ্ছে সীমালঙ্ঘনকারী এতেদা করে সীমালঙ্ঘন করে অপরাধী আকিম হচ্ছে পাপি মানতে চায় না আচ্ছা আমরা বলি কেয়ামত আছে বিশ্বাস করার পর বিশ্বাস করি আপনি জানেন যদি আপনি এই কাজ করেন তাহলে আপনাকে আপনাকে গ্রেফতার হতে হবে যদি আপনি জানেন তো আপনি এই কাজ করবেন নৈতিক দূরে থাকবেন যদি আমি এই রাস্তায় যাই আপাতত এই রাস্তায় যাওয়া নিষেধ যদি যাই তাহলে অসুবিধা একশো রিয়াল জরিমানা যাবেন বেশি কিছু হতো একশো রিয়াল যদি আপনি জানেন ট্রাফিক সিগন্যাল ফলো না করে আমি যদি চলি তাহলে আমাকে জরিমানা দিতে হবে আপনি যাবেন এটা দেখতে পাচ্ছ সরাসরি এই জন্য মানছ আর আপনি বলছেন আগে কে আমাকে মানি আপনি জানেন যারা আল্লাহকে মানে না তাদের ঠিকানা হবে কোথায় জাহান আপনি জানেন কবিরা গুণাকার বেদাতি যদি আল্লাহ পাক এদেরকে মাফ না করে তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম কিন্তু আপনি মানছেন না তাহলে বুঝা গেল আপনার ইমানটা নড়ে বলে পরিপূর্ণ বিশ্বাস জমায়নি আপনার অন্তরে সত্য না মিথ্যা তো পরিপূর্ণ বিশ্বাস জমানো উচিত ঠিক গুণা থেকে দূরে থাকে অন্যের উপর যেন আমরা ধরুন না করি নিজের উপর যেন ধরুন না করি আপনি কুকাজ করলেন এ জুলুম হচ্ছে আপনার নিজের উপর আরেকজনের মাল ছিনিয়ে নিলেন আরেকজনের উপর জুলুম আরেকজনকে দিলেন থাপ্পু এটা হচ্ছে ধুলুম আরেকজনকে আরেকজনের গিবত করলেন এটা হলো ধুলুম আরেকজনের চুগলি করলেন এটা হলো ধুলুম আপনি মিথ্যা কথা বললেন এটা হলো ধুলুম আপনি সুদ খেলেন ঘুষ খেলেন আপনি তাস খেললেন অথবা জুয়া খেললেন এটা হচ্ছে ধুলুম আমি শুনতে পাই কিন্তু আমাকে বলেও অনেক লোক আছে এরকম পাত্তা খেলে শুনে নষ্ট করে আছে আচ্ছা, আবার অনেকে আছে পাত্তা পাত্তার সাথে সাথে আর বাক্যও আছে পাত্তা বুঝেন হ্যাঁ জুয়া সরাসরি রে হায় দুনিয়া গেল আখরাত গেল আচ্ছা তো আচ্ছা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী আছে কিনা আছে কিন্তু তার কথা হচ্ছে এমনি বস কাল্পনিক কাল্পনিক ভালো লোকের কথা এটা কাজের কথা আচ্ছা আপনি মুসলিম মানি কিন্তু রব যেসব বিধান আপনার উপর জারি করে আপনার মানলেন না তাহলে আপনার মারাটা কিরকম হলো অনেকটা জানি না কিন্তু না আমি পড়ছি আমি তো শুধু আমার আপনাদের জন্য আমার জন্য কোরআন আপনার সামনে পেশ করা হচ্ছে কোরআনের তসির আপনার সামনে পেশ করা হচ্ছে আপনি নিজেই চলবেন আমল করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কিন্তু এরা যে কোরআন মানছে না তার কারণটা কি তার কারণ হলো كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون তারা যেসব কামাই করে ওগুলোর মরিচা ধরেছে অন্তরে আরো একটি হাদিস এরকম আছে মানুষ যখন গুণা করে তখন তার অন্তরে মরিচা লাগে মরিচা যদি সে তবা করে ওটা পরিষ্কার হয়ে সুহান আর যদি তবা না করে আল্লাহ দিকে যদি রুজু না করে তাহলে ওটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যায় এই হচ্ছে মুসলিম আলহামদুলিল্লাহ আমাদের কত জড়িয়ে আছে আছে কিনা মুসলিম জাতি আদায় করে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন পানির নদীর সাথে যদি এই নদীতে কেউ পাঁচবার গোসল করে সুন্দর সৌন্দর্য লাভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে তাহলে তার তার শরীরে কি ময়লা থাকতে পারে উত্তর অবশ্যই থাকতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রব্বুল আলামিন তাকে তার সমস্ত গুনাহ খাতা থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সুবহানাল্লাহ দেখছো মুসলমান কত সুন্দর মুসলমানের প্রত্যেকটি গাড়ি ভালো এমনকি একটি রেবায়ত ইসলাম রসুল বলেন সাল্লাহ আসলাম আজাবান লিআমরিল মুমিন ব্যাপারে আশ্চর্য লাগে যে তার প্রত্যেকটি কাজই কল্যাণ ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহু وإن أصابته ضراء صبر فكان خيرا له যদি আল্লাহর পক্ষ থেকে সে নিয়ামত লাভ করে তাহলে ওদের শুক্রিয়া জ্ঞাপন করে এটা হচ্ছে তার জন্য কল্যাণকর সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পায় শুক্রিয়া আদায় করে কা আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কামাই করেছেন আজকে কামাই করেছেন তো যদি কামাই না করেন আজকে যদি কেউ আপনাকে বলা হয় আজকের একদিনের বেতন আপনার কাটা গেছে কি অবস্থা হবে খারাপ লাগবে না বললাম আমি আজকে কামাই করলাম দেখুন এত কাম করলাম কিন্তু হ্যাঁ বেতন দিল না তো আল্লাহ শুকুর ইন আসাবাতু সাররা শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতু দাররা সাবার ফাকানা খায়রান আর যদি সে বিপদে পড়ে আগে তো নিয়ামত পেয়েছে তো কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আর যদি বিপদ আসে ক্লেশ ক্লিষ্ট হয় বিপদ আক্রান্ত হয় রোগাক্রান্ত হয় এরকম আর সবর করে এটাও তার জন্য করলাম সুবহান মুসলিম কোয়েস প্রত্যেকটা জিনিসই বলা আর কাহারের প্রত্যেকটা কাজে খারাপ হয়তো দুনিয়াতে একটু তেল তেলি করলো এরকম লাভ করলো মাসাঙ্গার মতো হ্যাঁ মাসাঙ্গা বুঝেন তো লাভায় আরেকটা জিনিস খালি খালি কলস নড়ে কি হ্যাঁ ভরা কলস দেখলেন নড়ে কম নড়েই না তাই না আচ্ছা দেখলেন প্রশান্ত সাগর নড়ে কম তার গভীরতা বেশি ঠিক না ঠিক এই জন্য তাকে বলা হয় শান্ত শান্ত মাসাল্লাহ আর যেগুলো যার গভীরতা কম সে নড়ে বেশি ইলিম আপনার পরিপক্ক আপনি নড়বেন কম আর যার ইলিম নাই বক্তব্য এমন বুঝা যাবে সে আমার সবাই বলি না আপনার ইলিম অর্জন করবেন তা নড়বেন কম যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নড়া বেশি মনে করবেন ইলিম কম আচ্ছা যে ইলিম অর্জন করেছে সে মনে করবে আমার কাছে কম আর যার মধ্যে ইলিম নাই সে বলছে আমি অনেক জানি তাই নড়ে জিয়াদা আর যার মধ্যে ইলিম বেশি সে বলে আল্লাহ কিছু জানা না وما أوتيتم من العلم إلا قليلا রব বলেন তোমাদেরকে খুব কমই জ্ঞান দান করা হয়েছে যতই জ্ঞান অর্জন করেন দেখবেন তো কি শিখলেন বলছে এই মাসালা আপনি বলুন বা হাদিস বলুন ইমাম মালিক রহমতুল্লাহ বলুন জানি না বলে ওই লোকটি কয়েকদিন থাকলো লাস্টে বলছে এখন তো আমি চলে যাচ্ছি আমি আমার বাড়ির বাড়িতে যাব দেশে যাব তো যারা আমাকে পাঠালো ওদেরকে গিয়ে আমি কি বলবো তো ইমাম মালিক বললেন রহমতুল্লাহ আলী তুমি যাও ওখানে গিয়ে বলো আমি ইমাম মালিক এটা জানে না বলো সুহান আমাদের কি অবস্থা যাই প্রশ্ন করা হবে জানিয়ে লাগিয়ে বলে দেব ঠিক না ইয়া আল্লাহ আল্লাহ তাহলে এই প্রয়োজন আছে বসে থাকবেন না প্রত্যেক মুসলমানের উপরে জরুরি ওইটা ব্যাপার হলো সত্য অনেক মুসলিম সুরতুল ফাতে পর্যন্ত জানে না আত্মাহিয়াত জানে না দরুদ জানে না সলাতের তরিকা জানে না বরং মাঝে মধ্যে এমন মুসলমান মুসলিম পাওয়া যায় যে কালিমায় শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত জানে না সত্য বললাম না মিথ্যা আপনারা নিজেরাই সাক্ষী আমি মিথ্যা কেন বলবো তাই মুসলমান অগ্রসর হও দিনের পথে এই অর্জন করো এবং ইলম প্রচার করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আচ্ছা এরপরে রব্বুল আলামিন বলছেন كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون যারা কেয়ামতকে অস্বীকার করে তারা কেয়ামতের দিন রবের দৃষ্টির আড়ে থাকবে অর্থাৎ রবকে দেখতে পাবে না বুঝতে পারছেন আল্লাহকে দেখতে পারবে না কারণ তারা আল্লাহকে মানেনি إنكم سترون ربكم عيانا كما ترون الشمس صحوا ليس دونها سحاب দেখেন তো যদি পরিষ্কার দিন হয় মেঘপুঞ্জ বা মেঘবালা না থাকে আকাশে তখন সূর্যকে দেখতে আমাদের কোনো কষ্ট হয় না সরাসরি দেখি হ্যাঁ কেউ বলতো সূর্যের দিকে তাকাতে কষ্ট ওইটা আরেক কথা কিন্তু সূর্যকে তো সরাসরি দেখি আচ্ছা বলেন তো এমনি ভাবে বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কমারা ফি রু'য়াতিহি আচ্ছা চাঁদের দিকে আমরা তাকা তাকাতে পারি কি সূর্যের দিকে তাকাতে কষ্ট চন্দ্রের দিকে তাকাতে চন্দ্রের দিকে কষ্ট হয় চাঁদের দিকে তাকাতে কত আরাম লাগে রাত্রিতে দেখবেন চন্দ্র কত সুন্দর লাগে দিগন্ত একটু দেখেন কত ভালো লাগে কারণ চন্দ্র হচ্ছে নূর আর ওই মধ্যে যে আলো তার মধ্যে রয়েছে তেজস্ক্রিয়তা আর চন্দ্রের মধ্যে যে আলো তা হচ্ছে তার মধ্যে পাওয়া যায় নম্রতা তাই আমরা চন্দ্রকে দেখতে পাই সুহান চন্দ্রকে দেখতে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চন্দ্রকে দেখতে তোমাদের কি কষ্ট হয় ওই রকম তোমরা যারা মুকমিন সত্যিকার অর্থে যারা ইমান তোমরা কাউকে আমাদের দিন রবকে সচককে দেখবে বলুন সুবহানাল্লাহ للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون যারা নেক আমল করেছে তাদের জন্য থাকবে হুসনা অর্থাৎ যারা ইমান এনেছে নেক আমল করেছে তাদের জন্য রয়েছে হুসনা হুসনা মানে জান্নাত আর আরেকটা জিনিস আছে অতিরিক্ত জিয়াদা অর্থাৎ তারা তাদের রবের দিদার লাভ তবে দিদার মধ্যে কি রবের দর্শন রবকে সচকে দেখবে আল্লাহ আকবার এর চেয়ে বড় নিয়মতা কি হয় আচ্ছা বলেন তো আপনি যদি ইমানদার না হন তাহলে রবকে দেখবেন ইমানদার হলেই রবকে দেখবেন তাই ইমান ঠিক রাখবেন ইমানের যে ছয় নীতি এর উপর পরিপূর্ণরূপে ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর ফেরেশতাদের উপর ইমান আনতে হবে আল্লাহর কিতাব সমূহের উপর ইমান আনতে হবে আখিরাতের দিনের উপর ইমান আনতে হবে ভালো মন্দ তকদীরের উপর ইমান আনতে হবে آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى ঠিক না ঠিক আমি ইমান আনলাম আল্লাহর উপর আমি ইমান আনলাম তার ফেরেশতাদের উপর আমি ইমান আল্লাহর রাসূলদের উপর আমি ইমান আল্লাহর কিতাব সমূহের উপর আমি ইমান আল্লাহ আখিরাতের দ্বীনের উপর আমি ইমান আল্লাহ ভালো মন্দ তকলিরের উপর এই হচ্ছে ছয়টি ভিত্তি ইমানের কয়টি ভিত্তি ইসলামে ভিত্তি কয়টি কয়টি পাঁচটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এটা হলো প্রথম সাক্ষ্যবাণী ইসলাম প্রথম ভিত্তি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা সত্য কোনো ইলাহ নেই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ঠিক আছে আপনাদের ঈমান গর্ব করবেন না ইমান মজবুত দেখ এরপরে আমি সালাত কায়েম করব আমার পয়সা গোপন রাখে বললেও অসুবিধা যদি হুজুর জানে তাহলে বললে তাহলে মুশকিল হবে আচ্ছা আমি বলি এখানে যদি কোনো ব্যক্তি কৃপণ থাকে বাস্তবে আর তাকে যদি বলা হয় কৃপণ সে ভালো পায় আপনি আরেকজন বললো আপনাকে কৃপন আপনার কেন খেপেন যান তো তুমি বাস্তবিক কৃপণ জাকাত দিচ্ছ না তাহলে রবুল আলমী তোমাকে বললেন তুমি কৃপণ ইহাতে তুমি কি করো না জাকাত দাও তো আমরা কৃপণ হব কেউ কৃপণ হবে না খবরদার জাকাত আদায় আল্লাহ অনেক নিয়েছেন কত দিলেন সুহান আর চল্লিশ ভাগের এক চল্লিশ হাজারের মধ্যে এক হাজার চল্লিশ লাখের মধ্যে এক লাখ ওই সব মুশকিল চল্লিশ লাখ এক লাখ চল্লিশ कोटी এক কোটি ও বড় মিয়া তো বড় मुश्किल होगा एक कोटी मुश्किल है ये बड़ो मिया अच्छा अच्छा अच्छा छोटो मिया चल्लिस ব্যাংকের প্রশ্ন ব্যাংকের প্রশ্ন পর্যন্ত অনেক মুশকিল চল্লিশ হাজার কোটি যদি হয় আমরা কি বলতা করবো না বলে চল্লিশ কোটি হলে এক কোটি করে দেবো না চল্লিশ লাখ হলে এক লাখ কেন দেবো চল্লিশ হাজার হলে এক হাজার কেন দেবো না যদি আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেয় আমি নিয়মতান্ত্রিক চল্লিশ লাখের এক লাখ দেবো বলুন কোন সময় কোন কথা কবুল হবে বলতে পারবো না কত গরিব ধনী হয়েছে আর কত ধনী গরিব হয়েছে আমার সুযোগকে দেখা আপনি আপনার দিকে একটু তাকান আপনি হয়তো আগে গরিব ছিলেন ধনী হয়ে গেলেন কে দিল তোমাকে হাত নাড়াবার তৌফিক কে দিল মুখ দিয়ে কথা বলার তৌফিক কে দিল পা দিয়ে চলার তৌফিক কে দিল ব্রেইন ক্রস করার তৌফিক কে দিল কান দিয়ে শোনার তৌফিক কে দিল চোখ দিয়ে দেখার তৌফিক কে দিল নাক দিয়ে শোনার তৌ- তৌফিক কে দিল এই সব নিয়মিত কাজ অতএব আল্লাহ খাতা আদায় করবে না وإن تعدوا نعمة الله لا تحصوها যদি তোমরা আল্লাহ নিয়ামত গুনতে চাও তাহলে গুনে গুনে শেষ করতে পারবে না কত নিয়ামত একটা দুইটা শুধু আজকে যেসব নিয়মত আমরা উপভোগ করেছি ওগুলোই যদি গুলি গুলি গুনতে চাই তাহলে আমরা শেষ করতে পারবো শুধু আজকের দিকে শুধু থেকে শেষ পারবো ফজর থেকে নিয়ে এ যাবত কত নিয়মত উপভোগ করেছে তো আল্লাহ আদায় করবেন না খবরদার অহেতুক সময় নষ্ট করবেন না মুসলিম মিন হুসনি মানুষের সৌন্দর্য হলো যে সে অর্থহীন থেকে দূরে থাকে হয়ে কিন্তু চেষ্টা করব অনর্থক কাজ থেকে যেন আমরা দূরে থাকি আমি আপনাকেও বলছি আমাকেও বলছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ কি বলেন কাল্লা ইন্নাহুম কাফেররা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে দেখতে পাবে না তারা পর্দার থাকবে কেন যেহেতু তারা নয় এর দ্বারা গেল যারা মুমিন যারা মুসলিম তারা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে সচক্ষে আল্লাহ পাককে দেখবে মাশাআল্লাহ এরপরে এটা দলিল পেশ করলাম আমার নবী যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহিহ বুখারী ইত্যাদি riwayat বুখারী মুসলিম ইত্যাদি riwayat আচ্ছা এরপরে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম তারপরে যাবে কোন জাহান্নামে তার ঠিকানা কাফিরের ঠিকানা জাহান্নাম ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون জাহান নামে নিক্ষিপ্ত তাকে নিক্ষেপ করার পর তাকে বলা হবে হে জাহান নামি হে এটি হচ্ছে ওই এই ঠিকানাই হচ্ছে ওই ঠিকানা যে ঠিকানাকে তুমি অস্বীকার করতে ওই সময় তাকে বলা হবে আগে তো মানতে না তাই আমরা আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে চলা তৌফিক দাও জাহান্নাম থেকে নাজাত দাও মৌলানা আমাদের সকলকে মাফ কর আমাদের মা বাবাকে মাফ কর দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আয় এই যে আলোচনা করলাম শুনলাম তোমার বিধিবিধান সম্পর্কে আলোচনা করলাম শুনলাম আয় আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক জানার তৌফিক মানার তৌফিক তোমার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে যেন আমরা মানতে পারি সেই তৌফিক দান তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকায় যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করো ইয়া মৌলানা তুমি আমাদের গুণাহটা মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো উস্তাদদেরকে মাফ করো ছাত্রদেরকে মাফ করো আয় আল্লাহ আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় সমস্ত তথা সমস্ত মুসলমানদেরকে তুমি মাফ করো আল্লাহ আমাদের সকলকে পাঁচ পক্ষ জামাতের সাথে আদায় করার তৌফিক আমাদের জ্ঞান বাড়িয়ে রাখো সহনশক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও বেশি বেশি করে খেলার মনে করা তৌফিক দাও আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছে মোরা তাদেরকে তুমি শিফা দান করো আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করা তৌফিক দাও আল্লাহ আমাদের নিজ নিজ প্রয়োজন সম্পর্কে তুমি আমাদের থেকে আর বেশি বাপে ভালো না তুমি আমাদের সকলের প্রয়োজনাদি তোমার নিজ ধর্মকাণ্ডা থেকে পূরণ করে দাও মৌলানা আমাদেরকে মাফ করো সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো মৌলানা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আহারাতে কল্যাণ দাও জাহান্নাম থেকে নাজাত দাও কবর আযাব থেকে নাজাত দাও اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا ربنا তুমি আমাদেরকে নেক বানাও আমাদের সন্তানদেরকে নেক বানাও আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বানাও আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বানাও ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين